আয়সা রদিল্লাহ আল্লাহ হতে বর্ণিত জনৈক ব্যক্তি নাবি সাল্লাহ সাল্লামকে বললেন আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন আমার ধারণা হয় যে যদি তিনি কথা বলতে পারতেন তবে সাদাকাহ করতেন আমি কি তার পক্ষ হয়ে সাদকা করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তার পক্ষ হতে সাদকা করতে পারো